অনেক হাদিস রয়েছে অনেক জিকির বা অনেক দুয়ার রয়েছে কিন্তু আমি একটি হাদিস মাত্র পাঠ করব যার দ্বারা একটি জিকিরের কথা আমরা আজকে জানতে পারব আন আয়েশা তারদি আল্লাহ আনহা আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কানা ইয়াকুল ফি রুকু আহি ওয়াসুজুদে সুব্বুহন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ রওয়াহুল ইমাম মুসলিম ফি সহিহ হাদিসটির ভাবার্থ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের প্রিয়তমা আয়েশা রবি আল্লাহ আনহা থেকে বর্ণিত যে নিশ্চয় আল্লাহর রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার সিও নামাজের রুকু ও সিজাতে এই বাণীটি পাঠ করতেন কি সুব্বোহন কুদ্দুসুন রব্বুল মালাইকেতি ও রোহ অর্থ হে আল্লাহ আপনি অতি নিরঞ্জন পরম পবিত্র আপনি ফিরিস্তাগণ ও জিব্রিলের প্রকৃত প্রভু বা রব এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই তাঁর সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার দেখতে পারেন দুইশো তেইশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে চারশো সাতাশি এই হাদিস হতে কতগুলি শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই বিষয় সেই বিষয়গুলির মধ্যে রয়েছে নিম্নের কয়েকটি কথা আবার বলছি যে এই হাদিস হতে কতকগুলি শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই শিক্ষণীয় বিষয়গুলির মধ্যে নিম্নের কথাগুলি নির্ধারিত রয়েছে এক নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করে মুসলিম ব্যক্তির উচিত যে সেও যেন সিও নামাজের রুকু ও সিজদাতে কোনো কোনো সময় এই জিকিরটি পাঠ করে কোনো কোনো সময় কেন যে রসোল্লা সাল্লাহ ইসলাম এই এই জিকিরটি কোনো কোনো সময় পাঠ করতেন সুব্বোহন কুদ্দোস ও রব্বুল মালাইকাতি ওর রোহ কিংবা এইভাবে বলতে পারি সুব্বোহন কুদ্দোস রব্বুল মালাইকাতি ওর রোহ মুখস্থ করে নেওয়া উচিত আপনাকে এবং আমাকে আর বাড়ির যে ছোট ছোট ভাই বোনেরা ছেলে মেয়েরা আছে তাদেরকেও এটা শিক্ষা দেওয়া দরকার আবার বলছি দুয়াটি সুব্বোহন কুদ্দুস রব্বুল মালায়িকাতি ও রোহ এটার অর্থ আমি আগেই বলে দিলাম আর এখানে রিপিট করছি না তবে সুব্বোহন এই শব্দটি তাসবিহ শব্দ থেকে এসেছে এবং তাসবিহ অর্থ হল পরাক্রমশালী আল্লাহর অতিশয় সম্মান করা এবং যে সমস্ত বস্তুর তিনি উপযোগী নন সেই সমস্ত বস্তু হতে তার পবিত্রতা ও মহা উৎকৃষ্টতার কথা ঘোষণা করা সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনের আমার সম্মানিত দর্শক মণ্ডলী এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী কুদ্দুস যে শব্দ এসেছে এই হাদিসের মধ্যে তো এই শব্দটি হলো এই শব্দটির অর্থ হল যে পরাক্রমশালী আল্লাহ মহাপবিত্র এবং তিনি সমস্ত দোষ ত্রুটি এবং অসম্পূর্ণতা হতে সম্পূর্ণ মুক্ত আর রোহ এই শব্দ এই হাদিসের মধ্যে শব্দ এসছে আর রোহ এই শব্দটির অর্থ হল জিবরিল আলী ইসলাম জিবরিল আলী ইসলামকে রোহ বলা হয় এই শব্দটির দ্বারা দেহের মধ্যে চৈতন্যময় সত্তা আত্মা বা জীবাত্মাকে বুঝানো হয়েছে সুতরাং মহান আল্লাহ সমস্ত ফেরেস্তাদের এবং সকল আত্মা বা জীবাত্মার প্রতিপালক এই বিষয়ের সঠিক জ্ঞান আল্লাহর নিকটে অধিকতর রয়েছে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম কোনো কোনো সময় তার সিও নামাজের রুকু ও সিজদাতে এই বাণীটি পাঠ করতেন আর হে এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয় যে নামাজের রুকু ও সিজদাতে আল্লাহর জিকির এবং দুয়া পাঠ করা বৈধ কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যেখানে বলেছেন যে তোমরা রুকুতে কি করো আল্লাহ তালার তাজিম তাজিমের কথা ঘোষণা করো আর সিজদাতে তোমরা দোয়াতে চেষ্টা করো কেন যে দোয়া কবুল হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হাদিসটির দ্বারাও আমরা বুঝতে পারি যে আমরা সিজদাতে বেশি বেশি দোয়া করতে পারবো তবে নফল নামাজে এই সুযোগটি বেশি পাওয়া যাবে আর রুকুতে কোনো কোনো সময় দোয়া করতে পারা যায় যেমন কি কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে এ সমস্ত কথা তো সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ অন্য কোনো এক সময় বলবো আজকে এখান থেকেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু